মানুষকে ধ্বংস করে মিথ্যা মানুষকে জাহান নামের পথে নিয়ে যায় আমরা এ বিষয়ে অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণে বলতে চাচ্ছি দেখুন আল্লাহ তালা আমাদের নবীকে বলেন ফালা তুতইল মোকাদ্দেবিন আবনি মিথ্যুকদের কখনো অনুসরণ করবেন না মিথ্যুকদের কখনো মানবেন না যারা মিথ্যাবাদী তারা সমাজকে ধ্বংস করে তাদের অনুসরণ করলে তারা সমাজকে নষ্ট করবে এ কারণেই রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন লা তাকুলুলিল মুনাফেকে সৈয়দ তোমরা কখনো মোনাফেককে নেতা হিসেবে গ্রহণ করবে না কখনো তোমরা মোনাফেককে নেতা বলবে না ইয়কুন সৈয়দ যদি মোনাফেক মানুষ নেতা হয় তাহলে ফাকাদ আসখাত্তম রব্বাকম তোমরা তোমাদের প্রতিপালককে অসন্তুষ্ট করে দিলে মোনাফেক মানুষকে নেতা বলে স্বীকৃতি দেওয়া মানে আল্লাহ তালাকে অসন্তুষ্ট করে দেওয়া এ ব্যাপারে আমাদের খুব সতর্ক ও সাবধান থাকতে হবে এমন যেন আমাদের হয় না হাসান রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লামকে আমি বলতে শুনেছি তিনি বলছিলেন ইন্নসিদকা তমানিনাতুন নিশ্চয় সত্য হচ্ছে আত্মা তৃপ্তির মাধ্যম মানুষ যদি সত্য কথা বলে তাহলে সে শান্তি পায় তৃপ্তি পায় সমাজের লোক তাকে ভালোবাসে সমাজের লোক বলে এ লোকটি সত্যবাদী অন্যাল কিদ বা রিবা আর নিশ্চয় মিথ্যে হচ্ছে একটা মানুষের জন্য সংশয় ব্যাপার মিথ্যা সংশয়ের পথে নিয়ে যায় একটা দোষণীয় পথে নিয়ে যায় মিথ্যা বলে মানুষ শান্তি পায় না তৃপ্তি পায় না কষ্ট পায় সেটা তার জন্য একটা বিপদ হয়ে কাঁধে থেকে যায় আবু রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে ওয়াইন কালা আহাদুন কোনো ব্যক্তি যদি তার ছেলেকে বলে বা কোনো মহিলা যদি তার ছেলেকে বলে যে তাল আহাকা আসো তোমাকে কিছু দিব সুমালাম ইউতিহে তারপর সে মহিলা যদি সেই বাচ্চাকে কিছু না দেয় একা দেবা তাহলে সে মিথ্যুক দেখুন তো এরকম দৃশ্য আমাদের অনেকের কাছেই হয়ে থাকে অনেকেরই এটা ঘটে থাকে সে একটা বাচ্চাকে প্রতারণা দিয়ে ডাকলো মিথ্যা কথা বলে ডাকলো বা বাচ্চাকে জুজু বুড়ির ভয় দেখালো পিতা মাতা ভাই বোন ছোট বাচ্চাকে জুজু বুড়ির ভয় দেখায় অথচ তা মিথ্যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কোনো মহিলা যদি তার বাচ্চাকে ডাকে যে আসো তোমাকে এই জিনিসটা দিব তারপর সে যদি না দেয় তাহলে সে একজন মিথ্যুক আব্দুল ইবনা আমের রাজি তালাহ বলেন একদা রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদের বাড়িতে বসেছিলেন তখন আমার মা আমাকে ডাকলেন দাহাত নিউমি আমার মা আমাকে ডাকলেন আল্লাহ রসুল তখন আমাদের বাসায় বসেছিলেন তিনি বললেন আসো তোমাকে কিছু দিব তা আল্লাহ রসুল বললেন তুমি কি দিবা তখন আমার মা বলল যে তাকে আমি খেজুর দিব রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন দেখো লাউলাম তুতি হে শায়ান তুমি যদি তাকে কিছু না দাও তো কুতিবাত আলাইকে কিদবা তাহলে তোমার উপরে মিথ্যা লিখা হবে তুমি মিথ্যুক বলে তোমাকে আল্লাহর নিকটে লিখা হবে তা আমরা আমাদের বাচ্চাদেরকে ডাকি অনেক সময় মিথ্যা কথা বলে ডাকি এটা একটা মিথ্যে যার ফলাফল ভালো নয় মিথ্যার ফলাফল হচ্ছে ধ্বংস এটা বাচ্চাকে প্রতারণা দিয়ে মিথ্যে কথা বলে ডাকা যায় না সমাজে যেসব মিথ্যে ছড়িয়ে পড়েছে এটা তো বহু দূরের কথা এর বৈধতার তো কোনো প্রশ্নই আসে না মানুষ না বুঝে না জেনে না শুনে পরিস্থিতি না ভেবে কত যে মিথ্যে কথা বলছে তার কোনো হিসাব নেই আবু হরাই রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মানকান আল্লাহ ওয়াজহানে কান আল্লাহ ইয়ামাল কেয়াম আলিসানানে ফিন্নার কারো যদি দুনিয়াতে দুইটি মুখ হয় তাহলে বিচারের মাঠে তার মুখে হবে দুইটি আগুনের জিহবা কেউ যদি সমাজে মিথ্যা কথা বলে এক কথা এখানে বলেছে আর এক কথা ওখানে বলেছে তাহলে বিচারের মাঠে তার মুখে দুইটি জিহবা হবে আগুনের জিহবা মানুষ নির্দ্বিধায় এই মুখমণ্ডলের মাধ্যমে মিথ্যা বলছে একটুকু চিন্তা ভাবনা করে না অথচ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম একদা জিজ্ঞাসার উত্তরে বললেন জিজ্ঞাসা করা হলো রাসুলকে মান্নাজাত বাঁচার পথ কি তখন আল্লাহ রসুল বললেন তুমি তোমার মুখ বন্ধ করো তুমি তোমার মুখে মিথ্যা কথা বলো না মানুষের বদনাম করো না মানুষের গিবাত করো না তাহলে তুমি বেঁচে যাবা তাহলে তোমার ইহকালও সফলতা পরকালও সফলতা জান্নাত পেয়ে যাওয়া এরপর আল্লাহ রসুল বললেন ওয়াইয়াসা বাইত তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো যেন তোমাকে ধরে তোমার স্ত্রীকে ধরে তোমার আহাল পরিবার যেন সহজে বাড়িতে থাকতে পারে নিতান্তই জরুরি প্রয়োজন ছাড়া তারা বের হবে না নিতান্তই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হলে মানুষের ধ্বংস নেমে আসবেই সামাজিক সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে তখন তার ক্ষতি হয়ে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অবকালা খাতিয়ে থেকে তুমি তোমার পাপের জন্য কাঁদো তুমি যে পাপ করেছ এর জন্য তুমি আল্লাহর নিকটে কান্নাকাটি করো তোবা করো তাহলে তুমি বেঁচে যাওয়া তিনটি কাজে মানুষ বেঁচে যায় এক মানুষ যদি মুখে মিথ্যা কথা না বলে তাহলে বেঁচে যাবে দুই জরুরি প্রয়োজন ছাড়া যদি মানুষ বাড়ি থেকে বের না হয় তাহলে বেঁচে যাবে তিন মানুষ যদি তার পাপের জন্য কাঁদে তাহলে মানুষ বেঁচে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী মিথ্যার ফলাফল খুব কঠিন আনাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন অন্য এক বর্ণনা এসেছে আবু মুসা আসারি রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম একদা বললেন কেইভাবে কুম অবে জামানিন তোমাদের কি হবে আর যুগের কি হবে তোমাদের কি হবে আর যুগের কি হবে ইউগারবাল উন্নাস গারবালাতান যেদিন মানুষের উপরে অন্যায় করা হবে অবিচার করা হবে তাবকে হোসালাত মিনান্নাস সমাজে যারা থাকবে তারা হবে আগাছা সমাজে যারা কথা বলবে তারা হবে আগাছা সেদিন তোমাদের কি হবে আর যুগের কি হবে তখন সাহাবিগণ বললেন যে বলেন আমাদের করণে কি আছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন এক মুখ বন্ধ করো ভালো কথা ছাড়া সত্য কথা ছাড়া মুখে বলবে না দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না বাড়ি ত্যাগ করলেই ইমান ধ্বংস হয়ে যাবে আর মিথ্যে কথা বললেই ইমান হারিয়ে যাবে রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন এরপরে ওয়া খোঁজ মা তারিফও ওয়া দামাতন কেরো যেটা মনে করছো এটা ভালো সেটা গ্রহণ করো আর যেটা মনে করছো এটা মন্দ সেটা পরিহার করো যেটা অপছন্দ তা জরুরি ভিত্তিতে ত্যাগ করো আর যেটা ভালো তা গ্রহণ করো এরপরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে তোমরা শুধু নিজেকে গ্রহণ করো আর জনসমাজ ত্যাগ করো জনসমাজের মধ্যে থাকিও না জনসমাজের মধ্যে চলাচল করো না শুধু নিজেকে রক্ষা করার চেষ্টা করো তাহলে বেঁচে যাওয়া নইলে পরকাল হারিয়ে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা বললেন হালতাদরু না মায়ের খুলুন না সান্নারা সঙ্গে সাথে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি এই বিষয়ে তোমাদের কোনো অবগতি আছে মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ এই বিষয়ে আবারও গুরুত্বপূর্ণ কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন Peace TV Bangla Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন হুসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী বলছিলাম মিথ্যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে তোমরা বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন আল ফার্জ অল ফার্ম লজ্জাস্থান এবং মুখমণ্ডল এই মুখ মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে মানুষ যদি মুখে মিথ্যা কথা বলে যদি মানুষ মুখে মানুষের বদনাম গিবাত করে তাহলে তার পরকাল হারাবেই এরপরে বললেন আল্লাহ রসুল লজ্জা স্থান মানুষ যদি অশ্লীল কাজে জড়িয়ে পড়ে তাহলে তাকে জাহান নামে যেতে হবে এই দুটি হচ্ছে মানুষের জাহান নামে যাওয়ার বড় মাধ্যম এবং বেশি বেশি মানুষ জাহান নামে যাবে তার এটাই কারণ একদা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সঙ্গী সাথী বলতে পারো মা ইকুব্বুন নাসা আর নারা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি এটা কি তোমাদের জানা আছে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে এই বিষয়ে তোমরা কি বলতে পারো এই কথা বলতে বলতেই রাসুল সাল্লাহ সাল্লাম তার জিহবাটা ধরে নিলেন জিহবা ধরে নিয়ে বলছেন এই দেখো জিহবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে মানুষ যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করে তাহলে তাকে জাহান নামে যেতে হবে মানুষ যদি এই জিহবার মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে থাকে তাহলে মানুষকে জাহান নামে যেতে হবে জিভা হচ্ছে মানুষের জাহান নামে যাওয়ার বড় মাধ্যম আবদুল্লাবনে সুফিয়ান আল কোরাদি রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে আমি একদা বললাম আল্লাহ রসুল মা তাখাফ আলাইয়ে কোন বিষয়ে আপনি আমার উপরে ভয় করেন আল্লাহ রসুল বলেন তো কোন বিষয়ে আপনি আমাদের উপরে ভয় করেন যে আমরা এই কাজে জড়িয়ে পড়ব তখন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব সেটি কি তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম ফাঁকা জেলেসানা অবিনাফসেই তিনি তার নিজের জিহ্বা ধরে নিলেন ধরে নিয়ে বলছেন দেখো এই এই জিহ্বার ব্যাপারে আমি তোমার উপরে বেশি ভয় করি যে এই জিহ্বাই মনে হয় তোমাকে জাহান নামে নিয়ে যাবে তুমি মিথ্যের আশ্রয় নিবে সমাজে মিথ্যে কথা বলবে তখন এটা তোমার পরকালে জাহান নামে যাওয়ার মাধ্যম হয়ে যাবে আর জিভাই হবে সবচেয়ে তোমার বড় কাল এ কারণে তো রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি বিচারের মাঠে মানুষের মুখকে বন্ধ রাখব জিবা বন্ধ রেখে দিব অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে সাহলিবনে সাদ রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন মাইয়াজমানলি মা বাইনা লেহে অমা বাইনা রিজ লেহে আজমাল্লাহুল জাননা কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে তাহলে আমি তার জন্য জান্নাতের জিম্মেদার নিলাম একটা হচ্ছে স্থান আর একটা হচ্ছে মুখমণ্ডল মানুষ যদি মুখ দিয়ে কাউকে কষ্ট না দেয় তাহলে মনে করে নিতে হবে সে জান্নাতে যাবে যদি মানুষ লজ্জা স্থানের মাধ্যমে অশ্লীল কাজে জড়িয়ে না পড়ে তাহলে সে জান্নাতে যাবে এইগুলি মানুষের জাহান নামে যাওয়ার বড় মাধ্যম এই জন্য আবু হরের রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল মুসলিম মান সালেম আল মুসলিম লেসানি ওয়াহেদি আসলে ওরাই প্রকৃত মুসলমান ওরাই হচ্ছে খাঁটি মুসলিম যার মুখ এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদে থাকে যে হাত দিয়ে এবং মুখ দিয়ে অন্য মানুষকে কষ্ট দেয় না সে হচ্ছে প্রকৃত মুসলিম সে হচ্ছে খাঁটি মুসলিম ওবাদা ইবনে সমেত রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন ইজমানুলি সিত্তানমিন আনফুসেকুম আজমুল্লাকুম জান্না সঙ্গী সাথী তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম সঙ্গী সাথী তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক অসদকু এ যা হাদ্দাস্তুম কথা বললে সত্য কথা বলো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। দুই অফ হয়ে যাও আদম অদা করলে পূর্ণ করো মানুষের সাথে যদি কোনো লেনদেনের অদা করে থাকো তাহলে তা যথাযথভাবে পূর্ণ করো ইনশাল্লাহ আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তিন অদ্দুয়ে যাও উ তুমেন্তুম আমানত রাখা হলে তা সময়ে প্রদান করো আমানতের ক্ষতি করো না আমানতকে নষ্ট করো না ধ্বংস করো না নইলে জাহান নাম যেতে হবে আমানত রক্ষা করো আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব চার অহফজু জাকুম তোমরা তোমাদের লজ্জায় স্থানকে হেফাজতে রাখো কন্ট্রোলে রাখো অশ্লীল কাজে জড়িয়ে পড়ো না আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব পাঁচ কুফ আই দিয়ে তোমরা তোমাদের হাতকে সংবরণশীল করে রাখো সুযোগ হলেই হাত ব্যবহার করো না মানুষের সাথে অন্যায়মূলক আচরণ দেখিয়ে মানুষকে প্রহার করো না নইলে তোমাদের পরকাল হারাবে ছয় গজু আবসারাকম তোমরা তোমাদের চক্ষুকে নিচু করো আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব সম্মানিত দর্শক মণ্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মানুষ যদি এই ছয়টি কাজের জিম্মেদারি নিতে পারে এই ছয়টি কাজ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাবেন বলে জিম্মেদারি নিয়েছেন আবু হরাই আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সালাসাতুন তিন শ্রেণীর মানুষ রয়েছে লাইকাল্লে মোহাম্মুল্লাহ তালাই অমল কেয়াম যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না অলা যাদের আল্লাহ পবিত্র করবেন না অলা এনজুরে ইলাইহিম যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না অলাহুম আদাবন আলিম তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি তারা কারা এখনও তাদের ব্যাপারে বলা হয়নি সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখুন রাসুল সাল্লি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না এক দুই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না তিন তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ দয়ের দৃষ্টি দিবেন না ওকে আল্লাহ তালা ক্ষমা করার প্রয়োজনই মনে করবেন না আল্লাহ তালা তার প্রতি দয়ের দৃষ্টি দিবেন না চার আল্লাহম আদাবন আলিম তাদের জন্য রয়েছে কষ্টদায়ক কঠিন শাস্তি পীড়াদায়ক শাস্তি এ পর্যন্ত বলার পরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন এক মালিকুন কাদ মিথ্যুক দায়িত্বশীল যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে এদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না যারা সমাজের নেতৃত্ব দেয় মিথ্যা কথা বলে মিথ্যুক মেম্বার মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক এমপি মিথ্যুক মন্ত্রী মিথ্যুক প্রধানমন্ত্রী মিথ্যুক হেড মৌলানা মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক ভাইস চ্যান্সেলার মিথ্যুক সমাজের নেতা মিথ্যুক টিওনো মিথ্যুক ইওনো মিথ্যুক এডিসি মিথ্যুক ডিসি যারা যেখানে মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করছে আল্লাহ তাদের সাথে বিচারের মাঠে কথা বলবেন না আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না আল্লাহ তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন না তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি আমরা মিথ্যার ব্যাপারে খুব সতর্ক থাকি সম্মানিত দিনী ভাই বোন আপনারা হয়তো বা বুঝতে পারছেন না মিথ্যা বিষয়টি কত জটিল এরপরে রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন শেখুন জানিন বেশি বয়সে জেনা করে যারা অশ্লীল কাজে জড়িয়ে পড়ে যারা তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না এটা সব সময় বড় পাপ আল্লাহ রসুল বলেছেন আল বিক্র বিল বিক্রে ঝিলদমেয়া তাগরিব সানা অবিবাহিত পুরুষ ও নারী যদি অশ্লীল কাজে জড়িয়ে পড়ে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন অসাইব বিশ্বাইব আর রাজম বিবাহিত পুরুষ নারী যদি এই অশ্লীল কাজে জড়িয়ে পড়ে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে মেরে মেরে ফেলতে হবে তার বেঁচে থাকার দুনিয়াতে কোনো সুযোগ নেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাদের ব্যাপারে অনেক কথা বলেছেন এখানে তিনি বলেছেন বৃদ্ধ মানুষ যদি এ অন্যায় লিপ্ত হয় তাহলে আল্লাহ তালা বিচার মাঠে তার সাথে কথা বলবেন না বৃদ্ধ বয়সে এই কাজে জড়িয়ে পড়া অতীব নিন্দনীয় কাজ পুরুষ হোক আর নারী হোক এদের সাথে আল্লাহ তালা বিচারের মাঠে কথা বলবেন না তিন আয়েলুর মুস্তাকবের গরিব গৌরবী যারা গরিব মানুষ অহংকার করে গৌরব করে এদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না গরিব মানুষের অহংকার করার প্রয়োজন কেনে হলো গরিব মানুষের অহংকারের বা কি বহিঃপ্রকাশ থাকতে পারে আমরা দেখতে পাই বা আমরা বলতেও পারি যে আমরা একজন রিক্সাওয়ালাকে বলি অনেক সময় চলো একটু যাই ও বসেই আছে তো এখন বলছে যে আমি যাব না আচ্ছা তুমি কাজের জন্য এসেছি যাবা না মানে এটাই হলো অহংকার যাবে না কেন আমরা মানুষকে কাজের জন্য ডাকি হয়তোবা বৃষ্টিতে ধান নষ্ট হয়ে যাচ্ছে ধান পেকে গেছে কাটার জন্য আমরা ডাকছি চলেন একটু কাজ করে দেন তখন বলছে দুদিন যাব না আরে তুমি আসবো না মানে এ তো সমস্যা হবে শস্যগুলো নষ্ট হয়ে যাবে ধরেন গরিব মানুষ দামি শাড়ি কিনলো স্ত্রীর জন্য এটা হচ্ছে গরিব গৌরবী গরিব মানুষ বাজারে গিয়ে যে মাছের সবচেয়ে বেশি দাম সেই জিনিসটা কিনলো গরিব মানুষ এটা কেন হবে এটা হচ্ছে গরিব গৌরবী যেসব কাজে গরিব মানুষের অহংকার প্রকাশ পাই এমন যদি কাজ তারা করে তাহলে আল্লাহ তালা বিচারের মাঠে তাদের সাথে কথা বলবেন না সম্মানিত দর্শক মণ্ডলী মনে রাখুন বিচারের মাঠে তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন আল্লাহ এক বেশি বয়সে জেনায় লিপ্ত হয় যারা দুই মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা তিন গরিব মানুষ অহংকার করে এমন যারা এদের সাথে আল্লাহ তালা বিচার মাঠে কথা বলবেন না আল্লাহ তুমি আমাদেরকে এই ধরনের কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো সত্য কথা বলার তৌফিক দান করো আল্লাহ আমিন এ বলে আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি সুহানাক আল্লাহ হামদেকা আশাহদ আল্লাহ ইলাহ ইল্লা আন্তা আস্তাক ফেরক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় সমাজে জটিলতা কমাতে বিশ্বে মুসলিমদের যে অবস্থা সমস্যা বিভিন্ন রকম ভুল বোঝাবুঝি রয়েছে ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকারিয়া কিভাবে এই সমস্যাগুলো উত্তরণ করে তারা ভালো সমাজে পরিণত হতে পারে রাসুল্লাহ কিন্তু আমাদেরকে দেখে দিয়ে গিয়েছেন তিনি সন্দেহ দূর করতে একটা সমস্যা সংকুল সমাজকে কিভাবে শান্তিপূর্ণ সমাজে রূপান্তরিত করা যায় ডক্টর মঞ্জুর ইলাহি শরিয়ার সকল আইন কানুন বিধান মানুষের কল্যাণের জন্য প্রণয়ন করা হয়েছে মন্দকে জয়লাভ করতে সবার প্রতি আমাদের আহ্বান একটাই থাকবে সেটা তৌহিদের বুঝেন সারিয়াতের আলোকে জীবনের বহু সমস্যার সমাধান কতিপয় দিনী মাসায় প্রতি সোমবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়